এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লা ছাড়া তোর জানা যা হো পড়বে না এই মোল্লা ছাড়া তোর জানা যা হো পড়বে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা সেই মোল্লা রে লাগবে পরে এটা ভাবলি না সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা সেই মোল্লা রে লাগবে পরে এটা ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লা ছাড়া তোর জানা যাকে হো পড়বে না এই মোল্লা ছাড়া তোর জানা যাকে হো পড়বে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই রে ছাড়া তোকে দাফন দিবে না এই রে ছাড়া তোকে কবর দিবে না এই রে ছাড়া তোকে দাফন দিবে না তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে সেদিন থেকে আসতে হবে এই মোল্লাদের ধারে তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লা ছাড়া তোর জানা যাকে কেহ পড়বে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেহ পড়বে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না